وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد অত্র এলাকার যুব সমাজ ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হজরত উলামাই নেকর দিনদার মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে শকর আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে ইমানের উপরে হায়াত বাঁচিয়ে রাখলেন সকলে খুশি প্রকাশ করে একবার বলি আলহামদুলিল্লাহ অত্যন্ত কষ্ট করে আপনারা এই প্যান্ডেলের নিচে বসে আছেন বসার তেমনটাই কোনো সুবিধা নয় তারপরেও যে আপনারা কষ্ট করে এইভাবে করে হোগলায় চাটাইয়ের মধ্যে বসে আছেন আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে যেন আমাদের এই বসাকে কবুল করে নেন এই বসাকে ওসিলা করে আমাদেরকে যেন আল্লাহ পাক হেদায়ত দান করেন সবাই বলি আমি হজরত উলামাইক রামের জবানে আমরা মূল্যবান আলোচনা শুনে আসছি আল্লাহ পাক আমাদেরকে আরো যা কিছু কথা হবে সম্পূর্ণ কথার উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি বস্তু ইমান একজন মানুষকে আল্লাহ পাক যত নামত দিয়েছেন খাওয়ার জন্য তার সব কিছুর ব্যবস্থা করলেন বসবাসের জন্য তাকে ঘরের ব্যবস্থা করলেন শরীরগত সুস্থতা দান করলেন সমস্ত গুলি আল্লাহ পাকের নামত সমস্ত নামত থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নামত কি বলেন তো ইমা আরেকবার বলেন একজন ইমানদার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত প্রিয় সমগ্র আসমান জমিন যদি এক পাল্লায় ওজন করা হয় একজন ইমানদারকে যদি এক পাল্লায় ওজন করা হয় আল্লাহ রসুল বলেন ইমানদারের পাল্লা ভারী হয়ে যাবে ইমানদারকে আল্লাহ পাক কেন এত ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সারা পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই এত মানুষ পৃথিবীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো মানুষের খুব অভাব যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে না যারা বিভিন্ন মূর্তি পূজা করে দেও দানব পূজা করে গাছ পূজা মাছ পূজা করে আমাকে আল্লাহ বলে স্বীকার করে না এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে কোনো বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেন আমি আল্লাহ পাক এত খুশি হই তার দ্বারা আর অন্য কোনো জিনিসে এত খুশি হই না ইমানদারকে আল্লাহ ভালোবাসে এজন্য আল্লাহ পাকের কাছে আমরাও শুকর আদায় করছি যারা এই মাঝমায় বসছেন বিশেষ করে সকলেই যুব সমাজ বেশি যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা এই মুসলমানদের ইসলামের মশালকে প্রজ্বলিত করবে যারা রসুলের আনিত দিনকে ধরে রাখবে এই সমস্ত যুবকগুলি আল্লাহ রব্বুল আলমিন সকলকে যদি দিনের পতাকা তলে নিয়ে আসে এর থেকে আর খুশির কথা হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে খাটি ইমানদার হিসাবে কবুল করেন সবাই বলি আমি মানুষ গতকাল এক মা ফিরে গিয়েছিলাম তাদেরকে প্রশ্ন করলাম যে সবচেয়ে বড় নেয়ামত কি তারাও অনেকে এই প্রশ্নের উত্তর দিতে পারেনি তখন বলে দিলাম সবচেয়ে বড় নেয়ামত হল ইমান ইমান না থাকলে কেয়ামতের ময়দানে নাজাতের কোনো ব্যবস্থা হবে না গুণা করবে গুণাগুলি আল্লাহ পাক তওবা করলে মাফ করবেন ইমানওয়ালার তওবা আল্লাহ পাক কবুল করবে ইমান নাই তার তওবাও আল্লাহ কবুল করবে না এজন্য মুসলমানেরা যুব সমাজ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখা লাগবে কোনো অবস্থাতে যেন আমার ইমানটা নষ্ট না হয়ে যায় ইমানকে ধরে রাখার চেষ্টা করা লাগবে আল্লাহর পায়গাম্বার বলতেছেন বাদা ইসলাম গরিবা ওয়াসায়ুকামা বাদা بدا আলিল গোরাবা রসুল বলতেছেন সাহাবারা শুনো আজকে তোমরা অনেক সাহাবা ইমানদার হয়েছ এমন একটা অবস্থার ভিতরে ইমান আসছিল যেই সময় সারা আরব দেশের মধ্যে আমিন নবী একা সারার ইমানদার একজনও ছিল না ঠিক না ব্যাঠি শুধু প্রথম ইমানওয়ালা একমাত্র আল্লাহ রসুল একা আল্লাহর হাবিব বলেন আবার এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে সারা পৃথিবীর মধ্যে মানুষের অভাব হবে না কিন্তু ইমানদার পাওয়া যাবে না এই ইমানদারকে তালাশ করলে দেখা যাবে সব ইমান হারা হয়ে যাবে এই জন্য বড় আফসুস লাগে ইমানদারেরা কষ্ট করে ইমান অর্জন করি নাই এই জন্য ইমানের কদর বুঝি না ইমানটুকু সবচেয়ে বড় মূল্যবান সম্পদ জীবনের উপরে বাজি রেখে হলেও আমার ইমান যেন কোনো দিন নষ্ট না হয় গুণা করে ফেলবি গুনার জন্য আল্লাহর কাছে তবা করবো আল্লাহ পাপ মাফ করে দিবেন ওয়াদা করেছেন হে বন্দা তুমি গুণা করে ফেলবা আমি জানি তোমাকে এমন একটা হালাতের মধ্যে পৃথিবীর মধ্যে মায়ার সংসারে নফস নামীয় শয়তান দিয়া তোমাকে পাঠিয়ে দিলাম এই শয়তানের প্রবঞ্চনায় পড়ে তোমার গুণা হয়ে যাবে গুণা যখন হয়ে যাবে সাথে সাথে লজ্জিত হইয়া তুমি আমি আল্লাহ পাকের কাছে তওবা করবা আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব ইমান ইমান পাওয়ার জন্য আল্লাহর পায়গম্বরের সাহাবিদের মধ্যে হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তালু জলিলুল কদর একজন সাহাবি তার কথা মনে পড়ল ইমানের জন্য যে কত কষ্ট করতে হয় সেই তুলনায় বাবারা ভাইয়েরা আমরা ইমানের জন্য একশো ভাগের এক ভাগ কষ্ট করিনি সালমান এ ফারসি রাজিয়াল্লাহ তালহু পারস্য দেশের অধিবাসী দিলের মধ্যে আসমানি কিতাব পড়ার কারণে ইমানের একটা সংজ্ঞা পেয়েছেন ইমান কোথায় গেলে পাওয়া যাবে কার কাছে গেলে পাওয়া যাবে তার ফ্যামিলির মধ্যে ইমানের কোনো গন্ধবাতার ছিল না রাগ করে বাবার থেকে বিদায় নিয়া ইমান তালাশ করার জন্য রাগ করে চলে আসছে ওই জামানার মধ্যে ইহুদিয়াত ছিল নাসারানিয়াত ছিল নাসারারা বিভিন্ন জায়গার মধ্যে তাদের বড় বড় আলেমেরা ইমানের দাওয়াত দেওয়ার জন্য খানকা তৈরি করেছে খানকার মধ্যে বসে বসে তারা মানুষকে ইমানের দাওয়াত দেয় হজরতে সালমান ফারসি রাজি আল্লাহ আনহু তিনি ওই খানকাওয়ালাদের কাছে যায় ইমান তালাশ করে এই খানকাওয়ালা রাহেব পাদরি যতদিন বেঁচে থাকে তিনি তার কাছে থাকে যখন তিনি মৃত্যুবরণ করে তিনি বলে যায় সালমান তোমাকে আমি আরেকজনের জন্য রাস্তা দেখায় যাই তুমি তার কাছে যাও সেখান থেকে তিনি আরেকজনের কাছে যায় এইভাবে হাদিস শরীফের মধ্যে বোহারি শরীফের মধ্যে কিতাবুল জেহাদ পনেরো পাড়ার সর্বশেষ হাদিস ইমাম বখারি রহমতুল্লাহ আলাই সালমান ফার্সি রাজি আল্লাহ তালুর ইমানের কথা বখারি শরীফে বয়ান করেন সালমান ফার্সি একে একে প্রায় নয়জন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে ইমানের তালাশ করতে করতে হায়াত কাটিয়ে যায় তারপরেও তার মনের স্বাদ মিঠে না তার মনে ছিল আমি কিতাবের মধ্যে পড়েছি আখিরি জামানার পায়গাম্বার একজন নবী মক্কার মধ্যে আবির্ভাব হবে আমি যদি তার সন্ধান পেতাম আমার ইমানকে পরিপূর্ণ লাভ করতাম সালমানে ফার্সি ইমানের তালাশে নামছেন খুব ভালো করে বুঝবো বাবা কথা প্রসঙ্গে যদি ইমান প্রসঙ্গে আমার কথাটা মনে আসছে ইমানের জন্য কতটুকু মেহান্নত করা দরকার আমরা তো বিনা মেহান্নতে পেয়েছি এজন্য কোনো কথায় কাজে আমাদের ইমান জাগ বা থাকুক এই জন্য আমাদের তেমন কোনো পরোয়া নাই সালমানে ফার্সি রাজি আল্লাহ আসতে আসতে প্রায় নয়জন পাদ্রীদের কাছে জীবন কাটিয়ে দিলেন নয়জন মৃত্যুবরণ করলেন তার দিলের মধ্যে সত্য দিনের আকাঙ্ক্ষা আখেরি জামানার পায়গাম্বরকে কবে পাবে এই আশা তার দিনের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দেওয়া শুরু করলেন হায়াত পেতে পেতে হাদিস শরীফের মধ্যে লেখে মতানৈক্য সারা প্রায় তার বয়স ছিল আড়াই শত বৎসর যেই কথার মধ্যে একতলাফ আছে মতানৈক্য সব কেউ কেউ বলে তার বয়স ছিল সাড়ে তিন শত বর্ষ দেখলেন আল্লাহ পাক তাকে হায়াত দিলেন কত কারণ সে ইমান তালাশ করতেছে আখেরি জামানার পায়গাম্বারকে তালাশ করতেছে আসতে আসতে <clears throat> তার ভাগ্যের পরিহাস <clears throat> সর্বশেষ তার পাদ্রিগুলি সব মৃত্যুবরণ করল সে এখন পর্যন্ত মক্কার রাস্তা চিনে না মক্কার পূর্বের নাম ছিল বাক্কা আল্লাহ পাক করারে বলতেছে ইন্না আউয়ালা বাইতিম বুদি আলিন নাস ওয়া হুদাল লিল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম ঘর আমি তৈরি করেছি যে জায়গায় সেই শহরটার নাম হলো বাক্কা কি নাম শহরের আল্লাহ পাকের কোরআন বলছে বাক্কা কেন বলা হয় বাক্কার শাব্দিক অর্থ হচ্ছে যেখানে শিখ বেদাত ইসলাম বিরোধী যত শক্তি আছে এই শহরের মাধ্যমে সমস্ত শক্তিগুলাকে উৎখাত করে দেওয়া হবে আল্লাহ পাক ওই শহরের নাম রাখলেন বাক্কা হয়েছে না সেই শহরের মাধ্যমে সারা পৃথিবীর এখন হয়তো বিভিন্ন মতালম্বী মানুষ দাল্লার পায়গম্বরের পরে খালিফাতুল মুসলিমিন উমরে ফারুকের জমানায় সারা পৃথিবীতে ইসলামের ডঙ্কা বাজছিল সমস্ত জালেমদেরকে উৎখাত করে সেখানে দিনের দাওয়াত আর ইসলামের দাওয়াত পৌঁছেছিল ঠিক না এই জন্য আল্লাহ পাক গ্রামের শহরের নাম রাখলেন বাক্কা তিনি সেই শহরের নাম ঠিকানা জানেন শুধু পরিচয় নাই একদল বণিক ব্যবসায়ী তারা শাম দেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে তারা মক্কা শরীফে আসা যাওয়া করে পথিমধ্যে তাদের সাথে সাক্ষাৎ হয় ভাই কাফেলা তোমরা কোথায় যাবে আমরা মক্কা শরীফ বাক্কা শরীফ যাব যেহেতু তার মনের টার্গেট আখরি জামানার পায়গাম্বারের আবির্ভাব হবে ওই দেশে আমাকে হক তালাশ করার জন্য জীবনের উপরে বাজি রেখে হলেও আমাকে সেখানে যেতে হবে কাফেলা বলছে কোনো অসুবিধা নাই তুমি তোমার নিজের খরচে যাবে আমরা তোমাকে রাস্তা দেখাই দিব তুমি আমাদের সাথে যাবে কাফেলার সাথে সফর শুরু করলেন সফর শুরু করতে করতে এক পর্যায়ে এই জামানার মধ্যে যেমন মানুষের মধ্যে দ্রুবি সন্ধি আছে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রের অবস্থাটা ওই জমানায় ছিল অসৎ ব্যবসায়ীরা মনে মনে তারা ফন্দি তৈরি করল এই যুবক ছেলেটা তার বাবা নাই মা নাই ভাই বন্ধু কেউ নাই আমাদের সাথে মক্কার বমিতে যাবে তারা মনে মনে সিদ্ধান্ত নিল আমরা এই যুবক ছেলেটাকে বিক্রি করে ফেলবো উদ্দেশ্যটা কি ভালো করলো তারা তাকে বিক্রি করে ফেল মানুষের কাছে যে বললেন যে সে আমাদের গোলাম আমাদের কৃতদাস আমরা এই গোলামটা বিক্রি করব খুব সনামধন্য জমিদারের ছেলে ভালো চেহারাওয়ালা মানুষ অনেক টাকায় তারা তাকে বিক্রি করে দিল তিনি যখন তাকে গোলাম বলে পরিচয় দেওয়া হচ্ছে হজরতে সালমানে ফার্সি রাজি আল্লাহ আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে হায় আল্লাহ জীবনের বহু আকাঙ্ক্ষা ছিল আমি মক্কা শরীফে যাব আখিরি জামানার পায়গাম্বরের সাথে আমার সাক্ষাৎ হবে আজকে আমাকে তারা গোলাম বলে বিক্রি করে দেয় আমি যদি বলি আমি গোলাম নয় আমার কথা বিশ্বাস করবে না কেউ এই জন্য চোখের পানি মুছে আর কোনো কথা বললেন না গোলামির মধ্যে শিকার হইয়া তাকে গোলাম বলে বিক্রি করে দিয়া কাফেলা চলে গেল তিনি গোলাম হয়ে যায় ডিউটি আদায় করে গোলামি করে মনের মধ্যে প্যারেশান শান্তি নাই একদিন নয় দুই দিন নয় এক বৎসর নয় দুই বৎসর নয় এইভাবে বৎসরের পর বৎসর চলতেছে চলতে চলতে ওই গোলাম সেই মালিক আরেকজনের কাছে বিক্রি করে তার কাছেও থাকতে থাকে আবার সেই মালিক আরেকজনের কাছে বিক্রি করে এইভাবে হতে হতে প্রায় দশজন এগারো জন মালিকের গোলামি তিনি জীবনে কাটাল আবার আল্লাহ পাক বলতেছে সালমান রে তুই যখন আল্লাহকে পাওয়ার জন্য নবীকে তালাশ করতেছ সালমান তোমাকে তারা গোলাম বানাইয়া কতদিন রাখবে সালমান আমি একদিন নবীর কদমের মধ্যে তোমাকে পৌঁছাইয়া দিব সালমান হাকিকত জানে না তকদিরের মধ্যে কি হবে আমি কি ইমানের সন্ধান পাবো আখিরি জামানার পায়গাম্বরকে পাবো কিনা জানি না এগারো জন মালিকের গোলামি শেষ করল সর্বশেষ যে ইয়াহুদি সালমানকে খরিদ করেছে সেই লোকটা তখন এই অবস্থার মধ্যে মক্কা শরীফ থেকে সে মদিনা শরীফের মাঝামাঝি রাস্তা সেই জায়গার মধ্যে ইহুদির বাড়ি ইহুদি কিছুদিন পরে সালমানকে নিয়ে মদিনা শরীফের পূর্বের নামিয়া আশরাফ ছিল সালমানকে নিয়ে সেই দেশে সফর করে হজরত সালমান ফার্সি আনহু কিতাবের মধ্যে যখন তালাশ করেছিল আখিরি জামানার পায়গাম্বার ইয়াসরাব নামীয় যেই জায়গাটা এটার নামে আজকা মদিনা এই জায়গার মধ্যে তিনি হিজরত করে আসবে সালমান বলে আমার মনে আর কোনো দুঃখ নাই আমাকে আল্লাহ মেহরবানি করে জাগা মতো পৌঁছাইলেন অপেক্ষায় বসে থাকি কবে আল্লাহ পাক আমার সেই মনের মানুষ মিলাবে ইমা ইমানের জন্য কি কষ্টটা না করেছেন কিন্তু মন যখন তার ফ্রেশ নিয়ত যখন পুরা পাকাপাকি আল্লাহ পাক এর জন্য ব্যবস্থা করে দিচ্ছেন সব এত লম্বা হায়াত যদি আল্লাহ তাকে না দিতেন তাহলে তার আশা পূরণ হতো পূরণ আল্লাহ পাক হায়াত বাড়াই দিতেন যাও চলতে থাকো সালমানে ফারসি রাজি আল্লাহ আনহু যেদিন শুনলেন রসুলে পাক সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছে তার বয়স তো অনেক লম্বা আল্লাহ রসুল তখন আবির্ভাব ঘটেনি রসুলের জন্ম হল চল্লিশ বৎসর মক্কায় থাকলেন চল্লিশ বছর পরে গাড়ি হেরার মধ্যে নবুয়তের প্রকাশ ঘটল আল্লাহ রসুল সেখানে দশ বছর অপেক্ষা করা নির্যাতিত মানুষের নিপীড়িত মানুষের নির্যাতনের কারণে তিনি এবার মাতৃভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা সালমানে ফার্সি যখন শুনল আখিরি জামানার পায়গাম্বর আসতেছে তিনি মনের মধ্যে আনন্দ তবে আনন্দ হওয়ার পরেও আবার একটা আশঙ্কা আছে যে আমি যেই নবীর সন্ধানে আছি তিনি কি আসলে বাস্তব নবী কিনা না কোনো ধোকাবাজ আমাকে পরীক্ষাও করা লাগবে দেখছেন ইমানদার <coughs> তালাশ করতেছে হক কিন্তু হুশ হারা না জোশের সাথে কি থাকা লাগবে হুশ থাকা লাগবে জোশের সাথে কি থাকা লাগবে হুশ থাকা লাগবে জোশ তো তার ঠিকই আছেন তিনি তালাশ করতেছেন আখেরি জামানার নবীকে পাবেন পাবেন তালাশ করতেছেন এবার তার রাস্তা খুলে যাচ্ছে রেসুলের আবির্ভাব হলো চল্লিশ বছর পরে তিনি নবুয়তের পরে সেখানে তেরো বছর নির্যাতন উপেক্ষা করে মদিনা শরীফের দিকে হিজরত করে যখন যাচ্ছেন রসুল মদিনা শরীফে গেলেন সালমান ইহুদির গোলাম তার কাছে পূর্বের কিতাবের কিছু প্রশ্ন ছিল যেই প্রশ্নটা নবী সারা কেউ দিতে পারবে না সেই প্রশ্ন তিনি প্রশ্নগুলি নিয়ে সরাসরি রেসুলে পাক সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হলেন দূরের মধ্যে ঘুরাফেরা করতেছে সালমান যারা মুসলমান হয়েছে এরা তো আনন্দের মধ্যে বিভোর আল্লাহর পায়গম্বর যেদিন মদিনা শরীফের দিকে যায় কোবা মহাল্লার থেকে আল্লাহ রসুল ওটের পিঠে চাওয়ার হইয়া যখন যাচ্ছিল তার দুই পাশে ছেলেরা বাচ্চারা সাহাবাহিকেরাম আনন্দে বিবর হইয়া তারা নাচতে নাচতে কেউ কাটায় পড়ে কেউ গড়তে পড়ে কেউ উষ্টা খায় কারো পাও ফেটে যায় কারো দিকে নজর নাই তারা রসুলকে পাইয়া জীবনে মাতোয়ারা হইয়া আল্লাহ আকবার রসুলকে স্লোগান দিয়া দিয়া মদিনা শরীফ নিয়া যায় রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামকে তারা যে সময় স্লোগান দিয়ে নারা দিয়ে রসুলকে নিয়ে গেলেন কথা প্রসঙ্গে আপনাদেরকে বলতে চাই ভাইরা আজ যারা আমরা এরকম রাস্তার মধ্যে স্লোগান দিয়া রসুলের আগমন শুভেচ্ছা স্বাগতম বলি রসুল কি বাস্তবে কি থাকে বড় আওয়াজে বলেন তো থাকে ওই দিন তো রসুল সরাসরি সশরীর আল্লাহ রসুল তিনি ওটের পিঠে সাওয়ার হয়ে যাচ্ছে মহিলারা ভিতরে সকল বাচ্চা ছেলে সন্তান বুড়া সকলে চতুর পাশে ভিড় জমায় আনন্দে মাতোয়ারা তারা যাচ্ছে তো সেই আনন্দটা কি এখন যদি আপনারা দেখান খালি মাঠের ভিতরে ওইটা কি আনন্দ এখন আপনারা দেখি এইভাবে করে বিভিন্ন জায়গায় শুভেচ্ছা স্বাগতম নূর নবীর আগমন এই যে স্লোগানটা দেন বাবারা যুবক বাবারা আপনারাই অনেক সময় যান আপনাদেরকে বুঝার জন্য বলছি আপনারা বলেন তো দেখি এটা কি বাস্তব না অবাস্তব রেসুল কি এখানে ওটের পিঠে সাওয়ার হয়ে এইভাবে যাচ্ছে তো আপনারা আমরা আমরা কিসের মিছিল করি মোবাইলটা বাবা কিছু সময়ের জন্য একটু বন্ধ রাখো আসবে মোবাইল তো এটা জরুরতের দিন আসতেছে আমরা যারা এইভাবে স্লোগান দিতে দিতে যারা যুবক বাবারা আমার অনেকে বুঝে না না বুঝার কারণে মাথার ঘাম পায়ে পড়ে যায় আর তাদের মনের আকাঙ্ক্ষা মনের আশা যে আমি রসুলের জন্য প্রেম দেখাচ্ছি এবং প্রেম দেখাবার মাধ্যমে আমি আখেরাতে নাজাদ পেয়ে যাব রসুলের সুপারিশ পাব এই মনের আশা তার নিয়ত ঠিক আছে কিন্তু মাধ্যমটা আগে বুঝতে হবে এটা কি বাস্তব না অবাস্তব রসুল কি বাস্তব এখন আমাদের শহরে আসছে ওটের পিঠে সাওয়ার হইয়া আর যারা ওই দিন মদিনাবাসী সেই আনন্দে মাতোয়ারা হয়েছিল সেদিন কি রসুল শাশুড়ি ছিলেন কি ছিলেন না তো সেটা আর এটা কি এক আমার কথাটা আপনার একটু বুঝবার জন্য আল্লাহ পাক আপনাদেরকে আকল দিয়েছেন ছেলে হলেও যুবক হলেও আপনারা দুনিয়া করেন ব্যবসা বাণিজ্য করেন লেখাপড়া করতেছেন সব কিছু ঘর সংসার করেন সব কিছু বুঝেন এই কথাটাও বুঝবার জন্য একটু আপনাদের আকলকে আমি ধন্যবাদ দিব আপনারা সহি কথাটা বুঝার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন রেসুল সর্বপ্রথম কোবা মহাল্লার মধ্যে যায় যেদিন রসুল মদিনা শরীফে হিজরত করে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন মদিনা শরীফ থেকে যেই কাফেল আসলো মিনার ময়দানে যেখানে হাজি সাহেবেরা এখন শয়তানকে কঙ্কর মারে ওই মিনার ময়দানে রসুল তাদেরকে সাথী নিয়া ইসলাম গ্রহণ করলো তারা এবং বলে দিল যাও এই দেশবাসী আমাকে থাকতে দিবে না তোমরা চলে যাও এবং দোয়া করতে থাকো আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আসি যখন আল্লাহ হুকুম করবে আমি তোমাদের দেশে যাইয়া চলে যাব সেদিন থেকে তারা অপেক্ষায় হজের মৌসুমে তারা রসুলের সাথে কথা দিলেন আপনি চলে আসেন আমাদের জীবনের উপরে বাজি রেখে সেই সময় মদিনা শরীফের আশপাশে ইহুদি ভরপুর ইহুদিরা কি মুসলমানের বন্ধু না দুশ্মন বলেন তো মাশাল্লাহ এটাও আমাদের জানা থাকা দরকার ইহুদিরা মুসলমানদের বন্ধু না আপনার আমার বন্ধু আরেকজন মুসলমান যদিও সে আমার বন্ধু আমার ভাই নয় আমার রক্তের সম্পর্ক নয় কিন্তু সেই লোকটা মুসলমান আপনিও মুসলমান এক প্ল্যাটফর্মের এক নবী আমাদের আল্লাহ এক বাইতুল্লাহ এক এক জায়গার মধ্যে আমরা মারা গেলে জানাজা হবে দাপন হবে কিন্তু ইহুদিরা কোনোদিন মুসলমানদের বন্ধু হবে না ইহুদি মদিনা শরীফের মধ্যে ভরপুর তারা যখন শুনছে আখিরি জামানার পায়ে গাম্বার আসতেছে তারা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় রে আখিরি জামানার পায়গাম্বার যদি আসে আমাদের ধর্ম তো বিলুপ্তি হয়ে যাবে এই জন্য শত্রু আছে সাহাবাইকেরাম অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় আল্লাহ রসুল যেদিন হিজরত করে যখন মদিনা শরীফের দিকে রওনা রাস্তার মধ্যে রসুলে পাক সাল্লাহ সাল্লামকে ধরবার জন্য আবু বকরকে সহ ধরবার জন্য তাদেরকে হত্যা করে ফেলবে ঘোষণা দিল কারা আসরে কে এত বড় পালোয়ান তাকে ধরে আইনা আমাদের হাতে দিতে পারলে একশতটা ওর তোমাদেরকে পুরস্কার দিব এই ঘোষণা শুনে হজরতে সোরাকা ইবনে মালিক রাজি আল্লাহ আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই তেজস্বী ঘোড়ার মধ্যে উঠা আল্লাহ রসুলকে তালাশ শুরু করলো তালাশ করতে করতে আল্লাহর পয়গাম্বর আবু বকর সহজে যে রাস্তা দিয়া যাচ্ছিল সেই রাস্তার কাছাকাছি দূরের থেকে নজর করে দেখা যায় তারা দুইজন আরেকজন রাহবার রাস্তা দেখানেওয়ালা ফাহিরা নামক তাদের একটা গোলাম তারা যেতেছে পিছন থেকে যে যখন ধাওয়াও করবে চিন্তা করতেছে হাজরতে আবু বকর পিছনের দিকে তাকাইয়া যখন দেখল সোরাকা কাছে চলে আসছে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ সোরাকা আমাদেরকে ধরার জন্য পিছনে চলে আসলেন আল্লাহর পায়গাম্বার পিছন দিকে ফিরা সোরাকার দিকে যখন নজর করল আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমরা আপনার দিন নিয়া আমাদের দেশ ত্যাগ করা মদিনা শরীফ চলে যাইতেছি আল্লাহ তুমি এই মুহূর্তে সোরাকাকে তুমি আটকে ফেলাও সাথে সাথে রসুল বলতে দেরি হয়েছে পাথরি জমিনের মধ্যে সোরাকার ঘোড়ার পাগুলি সব মাটির নিচে আটকিয়া যা সোরাকা ঘোড়ার পিঠের থেকে ঘোড়া পা আটকিয়ে যায় একটা কদম আর উঠাতে পারছে না সোরাকা পড়ে যায় নিচে আবু বকর সিদ্দিক দেখতেছেন বাস্তব আল্লাহর পায়গম্বরের মর্যাদা প্রকাশিত হচ্ছে সোরাকা বুঝতে পারছে কার সাথে বেয়াদবি করতেছে কতক্ষণ অপেক্ষা করে আল্লাহর পায়গাম্বরের কাছে মাপ চাইবেন আমাকে এবারের জন্য ক্ষমা করে দেন আমি আর আপনাকে ধরতে আসব না রসুল রহমতের নবী আহ দয়াল নবী রাহমতের নবী না আপনি আর আমি হলে গোসার চোটে এখান থেকে গিয়ে তরবারে দিয়ে তাকে দুই টুকরা করে ফেলতাম তাই না রাহমাতের নবী এত বড় দুশ্মন যখন এই ঘোড়ার পা ডেবে যায় আবার যখন ক্ষমা চায় রাহমাতের নবী দোয়া করলেন যাও তোমার এই অপরাধকে আমি ক্ষমা করে দিলাম যখন এই ক্ষমা হয়ে যায় তার ঘোড়ার পি পাগুলি আবার উঠে যায় উঠে যাওয়ার সাথে সাথে সে আবারও ভুল ভেঙে গেল সে আবার তাদেরকে ধরার জন্য পিছনে যাচ্ছে একে একে একবার দুবার তিনবার যদি অপরাধ করে সেই লোকটাকে তো ছেড়ে দেওয়া যায় না কিন্তু রসুল আহ আল্লাহর পায়গাম্বার এখনো গুসা হয় নাই রাগাম্বিত হয় নাই আবু বকর অপেক্ষা করো এবার সোরাখা যখন আটকে যায় এবার হাত তুলে বলতেছি আর আল্লাহ তখন সেই ইসলাম গ্রহণ করে নাই লাত উজ্জার কসম খাইয়া বলে তখন বাইতুল্লাহ ঘরে তিনশো ষাটটা মূর্তি লাত উজ্জা এই মূর্তিগুলি বাইতুল্লাহ ঘরে ঢুকাইছিল বাইতুল্লাহ ঘর কি মূর্তির জন্য বানাইছিল বলেন তো বাবা <coughs> কিন্তু সেই ঘরের মধ্যে মূর্তি ঢুকছে বলেন তো মূর্তি কি মুসলমানের কোনো বৈশিষ্ট্য না কাফেরদের আমাদের দেশে যারা মূর্তি পূজা করে এরা কি মুসলমান না কাফের মোশেক মুসলমান মূর্তি পূজা করতে পারে না ইমানের মধ্যে দুর্বলতা থাকতে পারে আমলের মধ্যে দুর্বলতা থাকতে পারে চা তিনি একটু হালকা দেখুন কিন্তু মুসলমান মূর্তি পূজা করতে পারে না কাপেররা মূর্তি পূজা করে বাইতুল্লাহ ঘরে তিনশো ষাটটা মূর্তি পাথর দিয়ে বানিয়ে মজবুত করে রাখছে এবং কথা প্রসঙ্গে কি বলবো একটা কথা আসছে তারা মূর্তি পূজা করে এবং সেখানে তাদের মধ্যে যেই হিন্দুরা মূর্তি পূজা করে মূর্তি পূজার সাথে তারা কি জানি বাদ্যযন্ত্র বাজায় বলেন তো কি বাজায় বড় আওয়াজে বলেন কি বাজায় আমাদের মুসলমানরাও কি এরকম আছে যে এখন এই ঢোল বাজাইয়া ওনারা ইবাদত করে আছে না নাই আমাদের মুসলমানরা যে কোনো একটা অনুষ্ঠান হয় রাজনৈতিক কোনো মিছিল হয় কোন এমপি মেম্বাররা পাশ করে অথবা তাদের কোন শুডাউন দেখাইতে চায় ওনারা ব্যান্ড পার্টি লইয়া ডোল বাজায় বাজাইয়া সারা শহরকে মুখরিত করে ফেলে বলেন তো এই নমুনাটা কি মুসলমানের না হিন্দুর বড় আওয়াজে বলেন কার তাই আমার এটা কি অবাস্তব বললাম না সত্য বলছি <coughs> তাহলে আমরা যারা যে সমস্ত ভাইরা আমরা ঢোল বাজাইয়া ইবাদত দেখাইতে চাই আমাদের সাদৃশ্যটা ইমানদারের সাথে রসুলের সাথে সাহাবাদের সাথে না হিন্দুদের সাথে বলেন তো যে ভাইরা যাদের আকলের মধ্যে নকশান তারা ভুল বুঝে আছে বুঝতে পারে নাই বলবেন আমি যদি বড় একজন পিসাবও যদি আমি হই দাবি করি আর আমি যদি ঢোল নিয়ে আমার মুরিদানকে যদি রাস্তায় নামাইয়ে দেই তাহলে নিশ্চয়ই মনে হয় আমি ঠিক করি নাই ভুল করেছি ঠিক না ব্যাটি কারণ আমি ইতিহাস তালাশ করলে দেখতে পাই মূর্তি পূজা যারা করেছে রসুল আল্লাহ তাদেরকে পছন্দ করে নাই মূর্তিগুলাকে ঘর থেকে বাইর করে দেওয়া হয়েছে রসুল হাতের মধ্যে লাঠি নিয়া যখন বিদায় হজের ভাষণের অবস্থার পরে বাইতুল্লাহ ঘর যখন আবার পুনরায় আল্লাহ রসুল বিজয়ী ভেসে যখন আবার আসলেন লাঠিটা মূর্তির সামনে পাথর দিয়া মজবুত করার শতে শতে বৎসর আল্লাহ রসুল লাঠি নিয়ে আঘাতও করেন নাই শুধু মূর্তির দিকে ইশারা করে বলছে যা বাতিল শুধু এতটুকু রসুল ইশারা করার সাথে সাথে পাথরের দ্বারা নির্মিত মূর্তিগুলি ঠাস ঠাস করে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় এগুলি কি বানানো কথা না হাদিসের কথা তাহলে বোঝা যাচ্ছে ভাইরা আমাদের একজন মুসলমান ভাইরা যারা আপনারা আরে ইবাদত করবা বাবা জিকির করবা আল্লাহকে ডাকবা ওয়াজ মাহফিল করো দূর শরীফ পড়ো যা মনে চায় করো ঢোলটা কেন এই ঢোলটা তো এটা গায়রে কৌমের বিজাতি কৌমের সাদৃশ্য মুসলমান এটা ব্যবহার করতে পারে না বাবারা আমরা যুবক ভাইরা বাবাজিরা আমাদের বুঝা দরকার ব্যান পাঠি নিয়া ঢোল বাড়িতে বাড়িতে ওই দিন গত পরশু দিন এক মাহফিলে ছিলাম সেইখানে মাহফিল শেষ করে রাত্রে শুয়েছি পাশে একটা বড় খাল খালের পাশে আয় যে সারা রাত হিন্দুরা এদের ঢোল আর কীর্তন গাইতেছে তখন মনে মনে মনে হলো হা এরকম কীর্তন আর ঢোল তো আমাদের মুসলমানরাও আজকের বাজায় আমাদের দেশে গত পনেরো দিন আগে দেশে এক প্রোগ্রাম করলাম বাড়ির পাশেই কিছু লোকজন বললো যে হুজুর এই গত রাত্রে ঘুমাতে পারি নাই কেন বলে যে আমাদের বাড়ির ওই পাশে সেই লোকটা মাইজ বান্দারের মুড়িদ ছিল আমার আব্বা যান তাকে বলতেন যে মিয়া সাহ আপনি তো আগে নামাজ পড়তেন এখন নামাজ পড়েন আমরাও দেখেছি তাকে তিনি আমার সামনে স্পষ্ট তিনি বললেন যে আমি আগে নামাজ পড়েছি এখন মাইজবান্দারের দরবার শরীফে যাওয়ার পরে আমাকে হুজুর কেবলা বলছেন তুমি আর নামাজ পড়া লাগবে না সেদিন থেকে উনি নামাজ ছেড়ে দিয়েছে আমাদের জীবনে আমরা যতবার তাকে দেখেছি আর মসজিদে দেখিনি ওই দিন তার ছেলেরা এরা নাকি স্বপ্নে দেখছে তার বাবা নাকি বলছে তোমরা ডোল বাড়াইয়া বাজাইয়া তোমরা অনুষ্ঠান করো <coughs> এই স্বপ্ন দেখে এখন ওরা ওই রাত্রে সারা রাত তাদের পীর ভাইদেরকে আইনা ডোল বাজাইয়া সারা রাত অনুষ্ঠান করলো আশপাশের মানুষগুলি ঘুমাতে পারলো না বাবা তুমি ইসলাম গ্রহণ করবা মুসলমান হবা তুমি আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে ভিন্ন তরিকায় গেলে কেমতের ময়দানে তো রসুল তোমাকে উম্মত বলে স্বীকার করবে না তুমি তোমার চোখে দেখতেছো হিন্দুরা সারাদিন সারা রাত ঢোল বাজে বাজে তারা কীর্তন গাইতেছে পূজা করতেছে তাদের পূজা ঢোল ছাড়া হয় না আর সারা দেশে সমস্ত অলি গহস কুতুব তালাশ করে দেখো আর এদের থেকে সব বাধ্য সাহাবাইকে রামদেরকে তালাশ করো সাহাবাইকে রামের জীবনে বাবা দেখি নাই যে কোনো হাদিসের মধ্যে তারা এইভাবে ঢোল বাজাচ্ছে এখন আমাদের দেশে আমাদের বাবাজিরা যাদের মনে চায় ওনারা করতেছে কাউকে বাধা দিয়া কিছু করার নাই যার যা মনে চায় করতেছে কিন্তু বোঝা দরকার আপনাকে আল্লাহ আকল দিয়েছে আপনাকে আল্লাহ আকল দিয়েছে আপনি একটু এটাকে বাদ দিয়ে আপনি ইবাদত করেন আল্লাহর জন্য করেন আল্লাহর জন্য করেন সব কিছু করেন রাত ভরে ভরে আল্লাহর পয়গাম্বর কি ফলো করতে হবে রসুল পাক ইসলামের জীবনে কোনোদিন ঢোল বাজাইছে এটার কোনো প্রমাণ কোন হাদিসে কেউ দেখাতে পারবে না মানুষ মানুষ কি ভুল করলে ভুলের সংশোধন হবে না ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু তিনি ভুল করে আল্লাহ রসুলকে হত্যা করতে তরবারে নিয়ে যাচ্ছে আর সেই ওমরকে আল্লাহ পাক হেদায়ত দিয়ে আল্লাহর পায়গম্বরের কদমের নিচে লুটাই দিলেন আর তিনি দ্বিতীয় খলিফা সারা বিশ্ব জগতের শ্রেষ্ঠ একজন খলিফাতুল মুসলিমিন আল্লাহ তাকে বানাই দিয়েছেন ভুল সংশোধন হয় নাই এই জন্য বাবারা আমাদের বোঝা দরকার আসলে যুবক বাবারা যারাই আমরা এই কাজের সাথে জড়িত আমি তাদেরকে অনুরোধ করবো বাবা আপনি একটু বুঝেন আপনার মাথাটা একটু নিরিবিলি রেখে রেখে আমরা আপনার দুশ্মন না আপনা আমাদের দুশ্মন না আপনি মুসলমান আপনি হিন্দুর ঘরে জন্ম নেন নাই আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনি একটু বুঝেন আপনি বলবেন যে আপনার পিসাবুজুর বলছে আরে বাবা পিসাব থেকে তো সবচেয়ে বড় পীর এর থেকে আর বড় হতে পারে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসুলকে ফলো করতে হবে রসুলকে ফলো ছাড়া কেমতের ময়দানে নাজাতের কোনো ব্যবস্থা হবে না রসুলকে বাদ দিয়ে নয় এই জন্য তো বলতেছিলাম যখন মক্কা শরীফের লোকেরা যেদিন মদিনা শরীফ যখন আল্লাহ রসুল যায় আল্লাহর পয়গাম্বর যাওয়ার পরে ইয়াহুদিরা সকলেই ষড়যন্ত্রের মধ্যে ছিল সমস্ত সাহাবাই কেরাম তারা অস্ত্র শস্ত্র নিয়া এইভাবে করে প্রস্তুত অবস্থার মধ্যে কেউ যেন আক্রান্ত করতে না পারে আল্লাহর পায়গাম্বর সেখান থেকে মসজিদে নবীর মহাল্লায় গেলেন এখনো মসজিদে নবী তৈরি হয় নাই আল্লাহর পায়গাম্বর সেখানে গিয়ে যখন মদিনা শরীফ ঢুকছে আরে দেখো আল্লাহর পয়গম্বর যে ওটের মধ্যে সাওয়ার হলেন ওটটাও আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কোথায় বসে না <coughs> রসুল তিনি গেলেন সেখানে রসুলে পাক সাল্লাহ সাল্লাম মসজিদের নবমীর মধ্যে যায়া তিনি উপস্থিত যখন তার কিছুদিন পরে সাজরতে সালমান এ ফার্সি রাজি আল্লাহ আনহু তিনি যখন খবর পাইলেন আখিরি জামানার পায়গাম্বার আসছে তিনি দীর্ঘদিন পর্যন্ত তার হুশ ছিল তার আকল ছিল আমরা বুঝার চেষ্টা করবো কারো কথায় আমরা উত্তেজিত হব না আমরা লাইন মতো কথা বলতেছি বাবা আপনি বুঝার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে বুঝার জন্য তৌফিক দান করে কারণ রসুল পাক সাল্লাহ সাল্লামের তরিকার মাধ্যমে নাজাত আল্লাহর পায়গাম্বর তিনি চান আমার উন্মতেরা আমার তরিকা গ্রহণ করবে আমার রাস্তা মতো যাবে আপনি যদি ভুলের মধ্যে থাকেন আর সারা দুনিয়ার মানুষও যদি ভুলের দিকে চলে যায় আর এই ভুলের কথাটা সমাজের মধ্যে মানুষকে বলবো না তাহলে কেমতের ময়দানে আমাদের জিব্বার মধ্যে কেঁচি দিয়ে আগুন লাগাই দেওয়া হবে রসুরে পাক সাল্লাহ আলাই সাল্লাম তিনি মসজিদের নবীর মধ্যে বসা যেখানে মসজিদে নবমী তৈরি হইতেছে হাজরতে সালমানে ফার্সি রাজি আল্লাহ তালু তিনি হুশ আছে ইমানের তালাশ করতেছে কিন্তু হুশের সাথে জোশ আছে কোনোদিন হুশ হারা হয় নাই বহুদিন থেকে প্রতীক্ষায় যে নবীকে তালাশ করতেছে আমি তাকে দেখব তিনটা প্রশ্ন তিনি তৈরি করলেন যেই প্রশ্নগুলি পূর্বের কিতাবের মধ্যে আছে আখেরি জমানার জন্য তিনটা প্রশ্ন তিনি তৈরি করলেন যদি তিনি সত্যিই নবী হন তাহলে আর দেরি করব না ইসলাম গ্রহণ করব আমার ভুল ভেঙে যাবে আর আমি তার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব তিনি যাইবার সময় <clears throat> কিছু সৎকার খাবার নিয়ে গেলেন সাথে হাদিয়ার খাবার নিলেন আরেকটা হলো তিনি জানেন পূর্বের কিতাবের মধ্যে লেখা আছে আখেরি জামানার নবী যিনি হবে তিনি কোনোদিন সৎকা খাবেন না সৎকা তাদের জন্য হালাল না হ্যাঁ, আপনার হাদিয়া তারা খাবেন সৎকা খাবেন তিন নম্বর তিনি আখেরি জামানার নবী যিনি হবে তার পৃষ্ঠ দেশে সিনা বরাবর ডান পাশে ডিমের মতো এতটুকু ছোট্ট আকৃতি একটা মোহরের নবুয়াত তার পৃষ্ঠ দেশে থাকবে এটা নবুয়তের আলামত সালমানে ফার্সি সামনে উপস্থিত যাইয়া তার সামনে যাইয়া যখন কথা বলতেছিলেন বলতে গিয়ে সামনে যখন হাদিয়া সৎকার মালটা পেশ করলেন জিজ্ঞাস করেছেন রসুল এটা কি বলে এটা সৎকা রসুল বলেন এটা সরাই কিছুক্ষণ পরে হাদিয়া সামনে নিয়ে আসলেন জিজ্ঞাসা করলেন এটা কি এটা হাদিয়া রসুল এটা গ্রহণ করলেন তিন নম্বর মোহরে নবুয়টা দেখার জন্য সে সুযোগ খুঁজতেছে যেহেতু এটা পিছনে সে একবার পিছনে যায় ডানে যায় বামে যায় ঘুরে আল্লাহ রসুলের গায়ে চাদর মোবারক ছিল আল্লাহর হাবিব আখেরি জামানার পায়গম্বর আল্লাহ পাক নবুয়তের এলেম জাকি দিয়েছে তিনি সাধারণ ব্যাপার নয় আল্লাহ পাক তার বুঝ শক্তি দিয়েছেন সালমান যে পিছনে ঘুরতেছে কি চাইতেছে আল্লাহর পায়গম্বর তার দিলের হালাত বুঝে ফেলছে বুঝে পিছন থেকে চাদর মোবারকটা একটু রসুল টেনে সরাই দিলেন তখন সালমান পিছন দিয়ে যায়া মোহরে নবুয় যখন দেখছেন তার প্রশ্ন তিনটা ফার্স্ট ডিভিশনে পাশ করলেন তিনি সাথে সাথে আল্লাহর পায়গাম্বারের সামনে যায়া বলতেছি আর রসুল আল্লাহ আমি সালমান ফারসি ফারস্য দেশে আমার বাড়ি দেরি করব না আমার বহুদিনের প্রতীক্ষিত আমি আপনাকে তালাশ করে পেয়েছি আমার পরীক্ষায়ও আমি পাশ করে ফেললাম দেরি নাই সাথে সাথে আমাকে ইমান পড়াইয়া বানাই বানাইল সালমান ইসলাম গ্রহণ করেছে সালমান ইসলাম গ্রহণ করেছে কিন্তু তিনি এখনো কৃত দাস কার ইয়াহুদির তিনি আজাদ নয় তিনি সাধারণ মানুষের মতো নয় সালমানে ফারসি রাজি আল্লাহ আনহু আল্লাহর পায়গাম্বর থেকে অনুমতি নিয়ে বলে যায় পরিচয় দিয়ে যায় অগরসুল আমি সালমান অমুক দেশে এতদিন আমার বয়স স্বল্প সময়ের মধ্যে আল্লাহর পায়গাম্বরের কাছে ঘটনাটা বয়ান করলেন বয়ান করার পরে বলছি আরসুল আল্লাহ আমি ইহুদির গোলাম আমি বেশি সময় আপনার কাছে আসতে পারবো না তবে আমার মনের আকাঙ্ক্ষা জীবনে এই হক তালাশ করতে করতে পর্যন্ত আল্লাহ পাক আমাকে হায়াত দিয়ে আপনার কদমের মধ্যে লুটাই দিয়েছেন তবে আমার মনের বড় ব্যথা আমি এই এহুদির গোলাম আল্লাহ আমাকে কিভাবে গোলামির থেকে আজাদ করবে সেই ব্যবস্থাটা আপনি করবেন আমি ইহুদির গোলাম থাকতে চাই না রসুল সালমানের ঘটনা শোনার পরে আল্লাহর পায়গাম্বার চোখ দিয়া পানি বের হয়ে যায় ও আল্লাহ এত লম্বা হায়াত তুমি কি দিলা এই সালমান হক তালাশ করতে যেয়ে যেয়া এত বছর পর্যন্ত তাকে তুমি লম্বা হায়াত দিয়া আবার কদমের নিচে তাকে পৌঁছাইয়া দিলা ও আল্লাহ সালমান আজকে ইমানদার হয়েছে ওগো আল্লাহ তুমি সালমানকে আজাদ করার ব্যবস্থা করে দাও যেহেতু ইহুদি এই ঘটনা যখন শুনবে সালমানকে আজাদ করবে না ইহুদি যখন শুনছে যে সালমান মসজিদের নবমীতে মাঝে মধ্যে সুযোগ পাইলে আসে ইহুদির তেলে বেগুনে জ্বলে উঠছে সালমান তুমি নাকি মোহাম্মদের কলেমা গ্রহণ করেছ এই কথা প্রকাশ হয়ে যায় সালমানকে কিছু কষ্ট নির্যাতন দেওয়া শুরু করে দেয় হজরতে সালমানে ফার্সি অটল অনর জীবন সব চলে যেতে পারে দীর্ঘ বৎসর প্রতীক্ষা করে প্রায় এগারো জন মানুষের গোলামি করে বহু বহু পাদ্রীদের জীবনে থেকে পাদ্রিগুলি মরে যায় আরেকজনের কাছে যায় আরেকজন মরে যায় আরেকজনের কাছে যায় আসতে আসতে আজকা যখন আল্লাহ তুমি আমাকে হকের সন্ধান দিলা আমি যখন আকির জামানার পয়গাম্বরের সন্ধান পাইলাম আমার দিলে বিশ্বাস আল্লাহ আমাকে আল্লাহ ইহুদির গোলাম বানাইয়া রাখবে না বিশ্বাস একই ছিল আল্লাহর পায়গাম্বর তিনি আশ্বস্ত করলেন সালমান তুমি সবর করো আর দোয়া করতে থাকো সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল বলছে আ সাহাবারা সকলে দোয়া করো আল্লাহ পাক যেন সালমানকে আজাদ করে দেয় সালমান আল্লাহ পাকের গোলামি করবে রসুলের সামনে বলবে ইহুদির গোলাম হয়ে সালমানকে আল্লাহ যেন রাখে না সকলে দোয়া করলেন আর প্রচেষ্টা চালাও আল্লাহ পাকের দরবারে দোয়া করার পরে আল্লাহ রসুল বলছেন সালমান তুমি চেষ্টা করে তোমার ইহুদি মালিকের সাথে যোগাযোগ করে করে যদি এই নির্ভবে একটা শর্ত লাগাইতে পারো কোন শর্তের বিনিময়ে সালমান তোমাকে তোমার মালিক আজাদ করতে রাজি হয় সেদিন থেকে আমরা চেষ্টা শুরু করব সালমান অনেক দিন পর্যন্ত থাকে আর সুযোগ পাইয়েই ইহুদিকে বলল যে আপনি আমার মালিক ইহুদি আমাকে রেখে আপনার তেমন ফায়দা হচ্ছে না আমি তো ইসলাম গ্রহণ করে ফেলছি আমার মন আছে এখন মদিনায় মক্কা আল্লাহ রসুলের কাছে আপনার কাছে শান্তিও লাগে না আপনি এক কাজ করেন আমাকে বিক্রি করে ফেলেন কিছু টাকা পাবেন ইহুদি বলে যে সালমান তুমি বহুত আশা তোমার জীবন শেষ হয়ে যাবে মোহাম্মদের কলেমা গ্রহণ করেছ ওরে সালমান তোকে আমি আজাদ করব না তবে আজাদ যদি করতে হয় আমি এমন কতগুলি ফর্মুলা তৈরি করব তোমার জীবন যাবে ওই ফর্মুলাও বাস্তবায়িত হবে না সালমান তুমিও আজাদ হইবা না সালমান আল্লাহ পায়গাম্বরের কাছে গিয়ে যখন বললেন চোখের পানি মসে আর বলে রেসুল আমার কি হালাত হবে আল্লাহর পায়গাম্বর আশ্বস্ত করলেন সালমান আমি আল্লাহর জাতের কাসম খাইয়া বলি যার হাতে আমি নবী মোহাম্মদের যান সালমান আল্লাহ পাক তোমাকে আজাদের ব্যবস্থা করবে তুমি নিশ্চিত হয়ে যাও সালমান আহ ইমানের খুঁজে আসলেন দেখেন ভাইরা ইমান কি জিনিস তালাশ করতে হবে বুঝতে হবে ইমানটা বাস্তবায়িত হতে হবে ইমানটুকু এটা সাধারণ ব্যাপার নয় সাধারণ ইমান তুফানের বাড়ির সাথে কচু পাতার পানির মতো জলি টলমল করে চলে যায় বাবা তুমি মরে যাইবা আবতের ময়দানে ইমান সারা যদি যাও আল্লাহর পায়গাম্বারের তরিকা যদি ভালো না লাগে হাদিস যদি তোমার কাছে ভালো না লাগে কোরআন যদি ভালো না লাগে আল্লাহ রসুল বলছে আমার কোরআন আমার পায়গম্বরের হাদিসকে বাদ দিয়া ভিন্ন কোন মতালম্বী অবস্থান করে যদি তুমি আসো আবতের ময়দানে আমি তোমাকে উম্মত বলে পরিচয় দিব না সালমান চেষ্টা করতে করতে করতে করতে সালমান যখন এই অবস্থায় কিছু না একটা ইঁদুর না হয়তো কুকুরের বাচ্চা মানে কিছু ঢুকছে কিছু না বসেন লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ ইহুদি সালমান বহুদিন পর্যন্ত বলতেছেন আর দোয়া বন্ধ নাই চোখের পানি সালমানের বন্ধ হয় না মুসলমানের হাতিয়ার মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো উদ্দেশ্য তার সফল হওয়ার জন্য চেষ্টা চালাবে আর বড় হাতিয়ার মুসলমানের দোয়াকে কাজে লাগাবে কি লাগবে দোয়া এই জন্য আল্লাহ রসুল বলেন দোয়া হলো মুসলমানদের হাতিয়ার শুধু চেষ্টা করবা এটুক পর্যন্তই শেষ বন্ধ থাকবা না আর সাথে সাথে দোয়া লাগাইবা রুগী অসুস্থ হয়েছে ওষুধটা খাওয়াইবা মনে রাখবা ওষুধের কোন বাবার ক্ষমতাও নাই ভালো করতে পারে আল্লাহর কাছে দোয়া করে করে বলবা আল্লাহ এই ওষুধের মাধ্যমে তুমি আমার সেবা দান করো আমার বাবার সেবা দান করো আল্লাহ পাক যখন তোমার এইটার মাধ্যমে সেফা রাখবে তখন দেখবার সামান্য ওষুধে তোমাকে সুস্থ করে দিবে মুসলমান দোয়া সালমান চেষ্টা চালাইছে আর দোয়া চলছে দোয়া করতে করতে হঠাৎ করে একদিন <clears throat> সালমানের মালিক ইহুদি বলতেছে সালমান এদিকে আসো বুঝছি তুমি তো আমার কাছে থাকতে তোমার ভালো লাগে না তুমি যেতে চাও তবে তুমি যাওয়ার জন্য আমি একটা রাস্তা করে দিই কি রাস্তা সালমান মনে মনে খুশি হয়ে গেল বলে যে তোমার জন্য একটা শর্ত হলো আমার এই যে মরুভূমির এখানে অনেকগুলি জমিন আছে আমার এই জমিনগুলার মধ্যে তিনশত খেজুরের চারা লাগাইবা কয়শ আমাদের দেশের মাটি না বুঝবেন মরুভূমি বালু তিনশত খেজুরের চারা লাগাইবা এগুলার যত্ন করবা পানি দিবা বড় হবে যেদিন তিনশো খেজুর গাছে একসাথে ফল ধরে সেদিন তুমি আজাদ সহজ ব্যাপার এমনই এক শর্ত দিয়েছে ওই বলছিল না যে সালমান তুমি আজাদ হতে চাও এমন শর্ত দিব জীবনটা শেষ হয়ে যাবে শর্ত পুরা হবে না আজাদও <laughs> হজরতে সালমানে ফারসি রাজি আল্লাহ তালানহু এটা শোনার পরে শোনার পরে সালমান কান্না আরো বেশি বেড়ে যায় এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হল চল্লিশ উকিয়া প্রায় দেড় কেজির মতো স্বর্ণ এই চল্লিশ উকিয়া স্বর্ণ দিবা আর এই তিনশো খেজুর গাছে একসাথে মিলে যেদিন ফল ধরবে বলেন তো মরুভূমিতে খেজুর গাছ লাগাবে লাগাইতে লাগাইতে যাইয়া এদিক দিয়া দশটা লাগাইবে ওই দিক পাঁচটা মরে যায় <coughs> পানি দেওয়া মরুভূমিতে পানিও দেওয়া কত কষ্ট এইভাবে লাগাইবা ইহুদি এত বড় পাজি সে বুঝছে যে সালমান জীবনে এটা আদায় করতে পারবে না কোনোদিন খেজুর গাছ লাগাবে ওই দিক দিয়া একশোটা লাগাইব আর তিনশো লাগাইতেও তো কতদিনের কথা সালমান এই কথা শোনার পরে একেবারে নার্ভাস হয়ে গেছে দূরে আল্লাহর পায়গম্বরের কাছে গেলেন যাইয়া চোখ দিয়া পানি পরে আর বসে আছে এক পাশে আল্লাহ রসুল দেখতেছেন সালমানের মন খুব খারাপ কি হয়েছে সালমান কানতেছে বেল করে কানতেছে আর আয়সা বলে ইয়ারসুল্লাহ জীবনের আশা আল্লাহ যাও পুরা করলো কিন্তু আমার আশা প্রতিফলন হলো না আমি রসুলের দরবারে আসব তার কথা শুনবো তার চেহারা দেখব আমার নসিব বুঝি হবে না সালমানের চোখের পানি দেখে আল্লাহর পায়ে গাম্বার বলতেছে সালমান কি ব্যাপার বলে ইয়া রসুল আল্লাহ ইহুদির জাত এমন শর্ত করেছে তার বাগান মরুভূমির মধ্যে জায়গা দেখাইছে তিনশোটা খেজুর গাছ লাগাবো এগুলার যত্ন করব বড় হবে যেদিন তিনশো গাছে একসাথে ফল ধরবে সেদিন নাকি আমি আজাদ হব আর কি বলে চল্লিশ উকিয়া সৈন্য তাকে দিতে হবে এই দুইটা শর্ত যেদিন পুরা করতে পারবো সেদিন নাকি আজাদ হবে আল্লাহ রসুল বলেন সালমান তুমি এদিকে আস আরে সালমান তুমি এটাকে অন্তর থেকে দূরে ফেলে দাও আমার যে আল্লাহ তুমি সালমানকে ইমান গ্রহণ করাইয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে দিল সালমান আরে আমি তো এই জন্যই চাইছিলাম রে সালমান তুমি ইহুদির সাথে কোন না কোন একটা শর্ত করো হ্যাঁ, সালমান তুমি এটাকে কঠিন শর্ত মনে করো না আমার আল্লাহ এর থেকে আরো অনেক বড় আরো ক্ষমতাশীল সালমান অতি তাড়াতাড়ি আল্লাহ পাক তোমার আজাদের ব্যবস্থা করে দিল সালমান অতি শীঘ্রই আল্লাহ পাক তোমার এই শর্তগুলাকে পূরণ করে দিবে আশ্চর্য কথা সালমান সহ সাহাবাই কেরাম সকলে শুনে বলে বড় কঠিনতম ব্যাপার এটা আমাদের কাছে খুব আশ্চর্য না কঠিনতম কথা না এটা বাস্তবায়ন হওয়ার মতো নয় আল্লাহ রসুল বলেন যে দেখো আল্লাহ কেমনে বাস্তবায়ন করো আল্লাহ সব পারে না না পারে যা মুসলমান ইমানকে মজবুত করো আল্লাহ সব পারে কঠিন থেকে কঠিন সীসা ঢালা পাহাড়ের মতো এরকম দিলকে আল্লাহ মুহূর্তের ভিতরে পাল্টাইয়া দিতে পারে না না পারে আল্লাহ সব করতে পারে হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তালুকে আল্লাহ রসুল যখন এই কথা বললেন ঠিক আছে যাও তুমি আজকে চলে যাও আল্লাহর পায়গাম্বার সাহাবিদেরকে সকলকে জমা করলেন আ সাহাবিরা তোমাদের ভাই সালমানকে আজাদ করার জন্য ইহুদি এই শর্ত দিয়েছে তোমরা দোয়া করো আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যেন সালমানকে আজাদের ব্যবস্থা করে দেয় সালমানে ফার্সি রাজি আল্লাহ আনহু তিনি নৈরাশ হয়ে গেছিলেন আল্লাহ রব্বুল আলমিন দেখেন কি ব্যবস্থাটা করে আল্লাহ রসুল বলছেন সালমান এত বড় কঠিনতম কাজ তোমার কাছে পাহাড় পরিমাণ কঠিন মনে হচ্ছে তুমি দেখো সমস্ত সাহাবাইকে রামদেরকে বললেন আসো সবাই খেজুরের চারা সবাই চাঁদা নিয়ে আসো দুইটা চারটা পাঁচটা ছয়টা করে করে সাহাবাইকে রাম তিনশত খেজুরের চারা মসজিদ নবীর সামনে একত্র করলেন আল্লাহ রসুল বলেন যে যাও তোমরা সালমানের সাথে ওই ইহুদির বাগানটার মধ্যে তিনশত গর্ত করো আমি রসুল আসতেছি আল্লাহ আকবর হাদিস শরীফের মধ্যে রেখে তিনশত গর্ত যখন শেষ হয়ে যায় আল্লাহর পায়গাম্বার দু জাহানের নবী সালমানের ইমানের জন্য আল্লাহ পাকের কাছে যখন দোয়া করলেন আল্লাহ পাক সালমানের আজাদের ব্যবস্থা করতেছে আল্লাহর পায়গাম্বারের হাতে খেজুরের চারাগুলি উঠাইয়া দেয় আল্লাহর পায়গাম্বার একটা একটা করে গর্তের মধ্যে চারাগুলি সব ফেলে যা একটা চারা হাজরতে ওমরে ফারুকের হাতে ফেললেন বাকি তিনশত নিরানব্বইটা চার আল্লাহর পায়গাম্বর গর্তের মধ্যে দিয়া যখন মাটি দিয়া গোড়ার মধ্যে পানি দিয়া দেয় আল্লাহ আকবার আরে ভাইরা হাদিস সাক্ষী বেশি দিন নয় তিনটা মাসের ভিতরে এই সমস্ত চারাগুলির একটাও মরে নাই সবগুলি খেজুর দরার মতো বড় হয়ে যায় শুধু এক চারা যেটা হাজরতি ওমরে ফারুকের হাতে ফেলছিল ওই চারাটা মরে যায় আল্লাহর পায়গাম্বর তখন সেটাকে সরাইয়া আবার নিজের মোবারক হাতে সেখানে চারাটা গেতে যায় তিন মাসের ভিতরে সারা পৃথিবীকে সাজা করে দিলেন আল্লাহর পায়গাম্বর দেখো আল্লাহ পাক সব কিছু পারে তিন মাসের ভিতরে খেজুরের চারাগুলি বড় হইয়া তিনশত খেজুর গাছে একসাথে ফল চলল সারা আরবে মদিনার অলিতে গলিতে সমস্ত ইহুদিরা দেখেন এত বড় একটা ঘটনা ঘটার পরে ইহুদির জাতগুলি সব মুসলমান হয়ে যাওয়া দরকার ছিল না কিন্তু আসলে হেদায়ত তো তকদিরে থাকা লাগবে এত বড় একটা অলৌকিক মজেজা আল্লাহর পায়গম্বরের যেটা কোনোদিন সম্ভব হয় না তিনশত খেজুর গাছ একসাথে বড় হয়ে যায় একটাও মরে না আবার এটা তিন মাসের ভিতরে তিনশত খেজুর গাছে একসাথে ফল চলে আসা এটা তো নিশ্চয়ই আল্লাহর পায়গাম্বরের বাস্তব মজেজা এটা বুঝার পরে ইহুদিগুলি তাদের এখনো আকলের পর্দা সরে না একটা শর্ত বাস্তবায়ন হয়ে গেল সালমান খুশিতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কানতেছে যে আল্লাহ জীবনে মনে করেছিলাম আমি বুঝি ইহুদির গোলামের থেকে রেহাই পাবো না গো আল্লাহ তুমি যে আল্লাহ কেমন করা এটা করবা আমি অন্তর দিয়া বুঝতেও পারি নাই গো আল্লাহ আল্লাহ মনে চায় কিভাবে জীবনটা তোমার জন্য দিয়ে দিতে মনে চায় আমি সালমানকে ইহুদির গোলামির থেকে তুমি তোমার গোলামির রশি দিয়া বানবা আমি এটা কল্পনা করি নাই গো আল্লাহ তুমি যখন মেহরবানি করা আমাকে একটা শর্ত আদায় করে দিয়েছ আল্লাহ বাকি শর্তটা আমার বিশ্বাস অতি তাড়াতাড়ি প্রতিফল হয়ে যাবে সকল সাহাবারা সালমানকে দেখলেই কেবল খুশিতে বলে সালমান তুমি বড় ভাগ্যবান সালমান কেমন করে এমন একটা কপাল নিয়ে আসছিল সালমান কোথা থেকে হায়াত দিতে দিতে দিতে দিতে আল্লাহ তোমাকে রসুলের কদমে আল্লাহ পৌঁছেই দিলেন আর এত বড় কঠিন তোমার একটা শর্ত আল্লাহ বাস্তবায়ন করে দিলেন ইহুদিকে ডাক দিয়া বলছি ইহুদি তোমার প্রথম শর্ত বাস্তবায়ন হলো কিনা ইহুদি গুইরা সবগুলি গাছ ঘুরা ঘুরা দেখছে প্রত্যেকটা গাছের মধ্যে যখন ফল দেখছে ইহুদি বলছে হ্যাঁ আমার প্রথম শর্ত পুরা হয়ে গেছে কারণ ইহুদির জাত তো আবার অস্বীকার করতে পারে পরে এই জন্য সাহাবাইকে রামদেরকে পাঠিয়ে বলছে তোমার তিনশো খেজুর গাছ তুমি বুঝে নাও ফলওয়ালা হ্যাঁ বুঝে পাইলাম বাকি আরেকটা ওই কম বক্ত ইহুদি কপাল বরা ও তো বলতে পারতো এত বড় কঠিনটা যখন পুরে গেছে ওইটাও তো পুরেই যাইব দরকার নাই আর ওইটা যাবা সালমান তুমি চলে যাও এটা না বলতে পারতো <laughs> এক যুদ্ধের মধ্য থেকে আল্লাহর পয়গাম্বর যুদ্ধ সংগঠিত হওয়ার পরে মুসলমানরা বিজয়ী হইয়া সেখান থেকে গনিমতের মাল আসলো গনিমতের মালের মধ্যে ছোট্ট ডিমের মতো একটা স্বর্ণের টুকরাও সেটা গনিমতের মধ্যে আসছে ছোট্ট একটা ডিমের মতো আল্লাহ রসুল সাহাবাইকে রামদেরকে বললেন তোমরা সকলে এই ডিমের টুকরাটা স্বর্ণের গনিমতের মাল এটার দাবি তোমরা কেউ করবা না এটার মাধ্যমে আমি সালমানের আজাদের ব্যবস্থা করবো হ্যাঁ সাহাবারা খুশিতে সবাই বলেন ইয়া রাসুলাল্লাহ আমাদের কোনো দাবি নাই তবে আমাদের একটা মনের সন্দেহ হলো সে তো চল্লিশ উকিয়া স্বর্ণ শর্ত করেছে এটা তো মাত্র সামান্য একটা ডিমের মতো এটাই কেমন করে হবে রেসুল বললেন তোমরা শুধু দোয়া করতে থাকো আর আমার আল্লাহ পাকের কুদরতের উপরে বিশ্বাস করো ডিমের মতো স্বর্ণের চাকাটা রসুল রাখলেন সালমানকে খবর দিয়েছে সালমান আসো মোহাম্মদ আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে আল্লাহ কি বরকত দিল আরে সালমান যাও আসো ডিমটা সালমানের হাতে উঠাই দিয়ে আল্লাহ রসুল বললেন তোমার ইহুদি মালিককে বলবা এই ডিমটা যেন ওজন করে রাখে এই ডিমটাই চল্লিশ উকিয়া হইয়া যাবে সাহাবাই কেরাম বলে কি কারবার শুরু হয়েছে সালমান ডিমটা হাতে নিয়া দৌড়াইতেছে ইহুদির বাড়ির দিকে ইহুদির সামনে সালমান জয়া যখন উপস্থিত সালমান কি খবর বলে ওগো মালিক তোমার দ্বিতীয় শর্তটা বাস্তবায়নের জন্য আল্লাহর পায়গাম্বর আমাকে স্বর্ণের টুকরা দিয়ে পাঠাইছে সালমান এই কথা বলার পরে বলে কোথায় তোমার সেই চল্লিশ উকিয়া বখন এই চল্লিশ উকিয়া ডিমের মতো এটা বলে এইটা নিয়ে তুমি এই চল্লিশ উকিয়া স্বর্ণ প্রায় দেড় কেজির মতো বলে আমি সেটা বুঝি না আমাকে আমার রসুল বলছেন তোমাকে এটা পাল্লার মধ্যে ওজন করতে বলছে ওজনে হলেই তো হয়ে গেল ইহুদি বলে ঠিক আছে পাল্লা নিয়ে আসা হল আল্লাহ আকবার চল্লিশ উকিয়ার বাটকারা এক পাশে ছোট একটা ডিমের মতো স্বর্ণের টুকরা এই টুকরাটা পাল্লা দেওয়ার সাথে সাথে আল্লাহর জাতের কসম এক রত্তি কমেও হয় নাই এক রত্তি বাড়েও না সাথে সাথে চল্লিশ উকিয়া সালমান কলিজাটা খুশিতে ফেটে যায় কি করে দেখাবো গো আল্লাহ তুমি আমার মতো সালমানকে ইহুদির হাত থেকে রেহাই দিয়া আহ আমাকে বাকি জীবন মদিনার নবীর কদমে ঘুমাবার ব্যবস্থা করে দিলা সালমান ফার্সি রাজিয়াল্লাহু তাআলা আনহু ইমানকে তালাশ করতে যায় জীবনে আল্লাহ পাক তার হায়াত এমন ভাবে বাড়াই দিলেন কঠিন থেকে কঠিনতম শর্তকে আল্লাহ রাবুল আলমিন বাস্তবায়ন করে আদিজের বিষ্টার মধ্যে জানাইয়া দিল কে আবদ পর্যন্ত ইমানদারেরা মনে রাখো আর ইমানকে পাওয়ার জন্য জীবনের উপরে বাজি রেখে মেহনত করে সামনে যাও যত জায়গায় যত সমস্যা পড়বে আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব আল্লাহ ইমানদারকে ভালোবাসে ইমানের পথে আনতে চায় হাজরত আবদুল্লাহ ইবনে সালাম রাজিয়াল্লাহ আনহু ইহুদিদের অন্তর্ভুক্ত ছিল আবদুল্লাহ ইবনে সালাম বলে বহুদিন থেকে আখিরি জামানার নবীর কথা শুনি তবে আবদুল্লাহ ইবনে সালাম ইহুদিদেরকে সাথে নিয়া আইসা বলছে আমি পরীক্ষা করে দেখব তিনি আখিরি জামানার নবী কিনা আমার কাছে পূর্বের কিতাবের মধ্যে তিনটা প্রশ্ন তৈয়ার করে রাখলাম এই তিনটা প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারে আমি আবদুল্লাহ ইবনে সালাম তোমাদেরকে সবাইকে নিয়ে ইসলাম গ্রহণ করব আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ আনহু আল্লাহর পায়গাম্বরের সামনে আইসা বলতেছে আপনি কি আখিরি জামানার নবী বলে হ্যাঁ বলে আমি আপনাকে তিনটা প্রশ্ন করবো আমি জানি এই প্রশ্নের জবাব নবী সারা কেউ দিতে পারবে না সঠিক প্রশ্নের জবাব যদি আপনার থেকে পেয়ে যাই আমি আপনার সাথে ওয়াদা করলাম একটা মিনিটও আর দেরি করব না কি প্রশ্ন আবদুল্লাহ ইবনে সালাম বলো দেখি বলে প্রথম প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই আমতের সর্বশেষ আলামতটা কি হবে কঠিনতম প্রশ্ন কেয়াবতের সর্বশেষ আলামত কি হবে দুই নম্বর প্রশ্ন সন্তান কখন মায়ের চেহারা পায় সন্তান কখন বাবার চেহারা পায় কঠিন না প্রশ্ন হাদিস শরীফ করে দেখো বোহারি শরীফের রয় সন্তান বাবার মতো কখন হয় আমাদের তো অনেক করে জানতে মনে চায় তাই না <laughs> আমরা অনেক সময় সন্তান এটা বাবার মতো হয়েছে রে ওইটা মার মতো হয়েছে এই কথা বলি আর এই প্রশ্ন আজ নয় আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর আগে আবদুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার আগে আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন আর রসুল জবাব দিয়ে দিলেন দুইটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমি জিজ্ঞাসা করি নবী আপনি নবুয়তের দাবিদার আপনি বলতেছেন ইসলাম গ্রহণ করলে মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে বলে হ্যাঁ আমি প্রশ্ন করতে চাই কেয়াবতের ময়দানে যখন জান্নাতওয়ালারা জান্নাতে চলে যাবে জান্নাতওয়ালাদেরকে সর্বপ্রথম আল্লাহ কি খাবারটা দিবে হবে কঠিনতম প্রশ্ন না প্রথম প্রশ্ন কেয়ামতির সর্বশেষ আলামতটা কি হবে সন্তান বাবার মতো কখন হয় মায়ের চেহারা কখন পায় তিন নম্বর প্রশ্ন হলো জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম জান্নাতওয়ালাদেরকে আল্লাপা কি খাবারটা দিবেন আল্লাহ আকবর এতটুকু কোরআনে পাওয়া যায় যে জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ পাক কথা বলবেন সেই কথাটা সালামের মাধ্যমে শুরু হবে সুভাষ আল্লাহ পাক আহ আজকে তো আমরা আল্লাহর জন্য জীবন দিতে চাই আল্লাহর জন্য রক্ত দিয়ে দেই আল্লাহ পাকের জন্য জীবনের হাজারো কষ্টকে সহ্য করতে রাজি কে আবতের ময়দানে আল্লাহ পাক বলবে আমার বান্দা বান্দি জীবনে আমি আল্লাহ পাককে দেখো নাই জান্নাত দেখো নাই জাহান্নাম দেখো নাই আমাকে না দেখে তোমরা এমন ভাবে বিশ্বাস করেছ জীবনে কত ঘুমকে নষ্ট করলা কত খাদ্যকে তোমরা নষ্ট করে হালাম করে দিলা আজ যখন বান্দা আমার কাছে যখন জান্নাতে চলে আসলা আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে সালাম দিব সালামুন কৌলামির রব্বির রাহি আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতওয়ালাদেরকে সালাম দিবে সুবাহ আহ আল্লাহ পাখির সালাম পেলে সেদিন কি আনন্দটা না লাগবে সেদিন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জীবনে কত কষ্ট না করলাম আল্লাহ কত মানুষের গালমন্দ শুনলাম কত মানুষের রোগ মটকারি শুনলাম শুধু একমাত্র উদ্দেশ্য আল্লাহ তোমাকে পাবো জান্নাত যাব আল্লাহ আজকে মেহরবানি করা তুমি যখন আমাদেরকে জান্নাতে নিয়ে আসলা ও গো আল্লাহ তুমি জান্নাতের মধ্যে আইসা তোমার বান্দাবান্দিকে সালাম দিবা আর বলে আজকের থেকে তোমরা সব নিরাপদ হয়ে গেলা আর কোনদিন তোমাদের কষ্ট আসবে না তোমাদের কি কেউ আর কোনদিন ইবাদতের জন্য ডাকবে না কারণ জান্নাতে আর কোনো ইবাদত নাই শুধু আনন্দ আর খাও আল্লাহ আকবর জান্নাত কত বড় জান্নাত হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু তিনি বাজারে যাইতেছে তার কলিজার টুকরা ছাত্র হজরত সাইদ ইবনিল মুসাইব রহমতুল্লাহ আলাই দুইজনে মিলা বাজারে যায় বাজারে যাওয়ার পরে হজরত আবু হুরায়রা বলতেছে এই বাজারের স্টলগুলি দোকানগুলি দেখে দেখে বলে সাইদ দোয়া করো কেয়ামতের ময়দানে এই বাজারে যেরকম দুনিয়ার বাজারে আমরা একত্রিত আসছি আল্লাহ যেন কেয়ামতের ময়দানে সাইদ রে তোমাকে আর আমাকে আল্লাহ একসাথে জান্নাতে আমরা যেন জান্নাতের বাজারে যাইতে পারি হাজরত সাইদ এই কথা শোনার পরে বলে হুজুর আবু হুরাই রাজি আল্লাহ জান্নাতের মধ্যে কি আবার বাজার হবে আল্লাহ রসুল হাজরত আবু হরারা বলতেছে সাইদ শোনো আমি আবু রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী তার মতো এত হাদিস আর কেউ বয়ান করে নাই তিনি উপবাস অনাবাস অবহার এইভাবে করে জীবন কাটাইলেন হাদিস বললেন তিনি সেদিন বললেন যে শোনো আবু হরারা তোমাকে শোনাই আল্লাহ রসুল হরারাকে শুনাই দিলেন আবহরা বলতেছে আমি আল্লাহ রসুলের জবান মোবারকে অনেকবার শুনছি আল্লাহ পাক যখন সব জান্নাতওয়ালাদেরকে যখন জান্নাতে পৌঁছে দিবেন যখন পাবে এই অবস্থার ভিতরে আল্লাহ পাক সবাইকে বলবেন জান্নাতের বরত্ব কত হবে যদি অনেকে এখন বলি আপনাদের অনেকে বলবেন যে হুজুর এটা তো আমাদের বিশ্বাস আসে না কিন্তু বিশ্বাস করা লাগবে সহি হাদিস একজন সর্বশেষ জান্নাতওয়ালা যার পরে আর কেউ জান্নাতে যাবে না এই জান্নাতওয়ালাটার জন্য যেই জান্নাতটা দেওয়া হবে এই পৃথিবীর মতো দশটা দুনিয়া সুবাহান এই জন্য আমি বলছিলাম আপনাদের আকল হয়রান হয়ে যাবে আর মিথ্যা কথা বললে আল্লাহ জিব্বা দিয়ে আগুনের কেচি দিয়া জিব্বা কেটে ফেলবে হাদিস শরীফের থেকে বলতেছি আমার আল্লাহ পাকের কাছে আল্লাহ কত জায়গা আছে আছে না নাই আমার আল্লাহ পারে না না পারে হাজরতে সাইদ বলতেছে হুজুর বলে যখন জান্নাত জান্নাতে চলে যাবে আল্লাহ পাক সব জান্নাতওয়ালাদের হুরু গেলমানরা তারা ভিতরে সবাই জান্নাতওয়ালাদেরকে বলে তোমরা জান্নাতের বাহিরে একটা বাজার তৈরি করবে কুঠি কুঠি স্টল হবে সেখানে সদাই হবে কোনটার মধ্যে সৌন্দর্য কোনটার মধ্যে বিভিন্ন রকমের কাপড় কোনটার মধ্যে খাবার কোনটার বিভিন্ন হাজার হাজার স্টল তৈরি হবে জান্নাতওয়ালাদেরকে আল্লাহ পাক বলবে তোমরা সবাই আসো সবাই আসার পরে এই জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেসনেওয়ালা কেউ নাই স্টলের মধ্যে সব জিনিস সাজাইয়া রাখছে যার যেটা মনে চায় তোমরা সেটা নিয়ে যাও বেসনেওয়ালা নাই টাকা পয়সার মোয়ামেলা নাই সব বাজারে ঘুরো ঘুরতেছে হাজরত সাইদ ইবনে মুসাইব বলতেছেন আমি আমার হাজরত আবু হরাজিয়াল্লাহুর সাথে জান্নাতে যাবো হুজুর দোয়া করলেন বলে যে দোয়া করো আল্লাহ পাক একসাথে জান্নাতে তোমাকে আর আমাকে ওই বাজারে ঘুরার দিন সেদিন মনে পড়বে যে আমি বলছিলাম যে আজকে আমরা বাজারে ঘুরতেছি জান্নাতের বাজারে আল্লাহ রাব্বুল আলমিন সবার সদাই শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করবে ও জান্নাতওয়ালারা দুনিয়ার মধ্যে আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে যা ওয়াদা করেছি সব পাইছো কিনা সবাই বলবে আল্লাহ অনেক বেশি পাইছি আমরা তাহলে তোমাদের মনে কি আর কোন চাহিদা আছে জান্নাতওয়ালারা বলবে আর কি আল্লাহ পাখির কাছে আবার চাই তখন পরস্পরে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা ওলামাই কেরামদের কাছে হাদিস শুনছি ওয়াজ শুনছি শুনে নাই ওলামাই কেরামের কাছে এই জন্য জান্নাতের মধ্যে যাইয়া ওই বাজারে বলে দেখো অনেক ওলামাই কেরাম আছে তাদেরকে জিজ্ঞাস করো আমার আল্লাহ যে বলছেন আরো কিছু চাওয়ার বাকি আছে কিনা আমরা কি বলবো ওলামাই কেরাম বলতেছে ভাইরা আল্লাহ পাকের কাছে আমাদের একটা জিনিস দুই চাওয়ার আছে সেটা হলো আল্লাহ পাকের দিদার নাকি তিনি আমাদের নসিব করবে কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছে লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা আমার আল্লাহ পাক বলছে যারা নেক আমল করবা যারা আল্লাহ পাকের পয়গম্বরের তরিকার মতো চলবা তাদের জন্য জান্নাত তো দেওয়া হবে জান্নাতের নাজনে আমত পাইবা স্পেশাল আরেকটা জিনিস পাইবা সেটা হলো আমি আল্লাহর দিদার পাইবা সব জান্নাতওয়ালারা এবার আল্লাহ পাখের কাছে সমস্যরে যখন আওয়াজ দিয়া বসবে আল্লাহ আপনার কাছে আমরা আপনার দিদার চাইতেছি আল্লাহ পাক বলে তোমাদেরকে কে শিখাইল বলে দুনিয়ার মধ্যে ওলামাই কেরামের কাছে তোমার কোরআনের বাণী শুনলাম আল্লাহ পাক বলবে আ ঠিক আছে প্রত্যেকটা জান্নাতওয়ালাদের জন্য তাদের স্তর হিসাবে চেয়ার কুর্সির ব্যবস্থা করা হবে যারা ফার্স্ট ক্লাস ওলা ফার্স্ট ক্লাস ওলার চেয়ার ফার্স্ট ক্লাস হবে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এইভাবে ক্লাস অনুযায়ী ওই বিশাল ময়দানের মধ্যে জান্নাতওয়ালাদেরকে সবাইকে বসাবে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলমিন এবার জান্নাতওয়ালাদের সামনে আবার আল্লাহ পাক এবার প্রকাশ হয়ে যাবে আবার আল্লাহ পাখির দিকে এক নজর তাকাইয়া জান্নাতওয়ালারা সব বেহুশ হয়ে যাবে এই বেহুশির উপরে সত্তর হাজার বৎসর পার হয়ে যাবে আবার আল্লাহ জান্নাতে সিলিয়ে মতলুব হায় কেদারুল্লাকা হায় মকামুর রাজা হায় আল্লাহ তোমার কাছে জান্নাত এই জন্য চাই যে জান্নাতে গেলে তোমার দিদার পাওয়া যাবে हुरगलमा जितनी नेमत हाय तो सबसे बाकर नेमत দিদার তো আল্লাহ তখন জান্নাতওয়ালারা হুশ আসার পরে বলবে আল্লাহ এই নিয়ামত গুলি আমাদের কাছে সব তুচ্ছ তোমার নিয়ামত তোমার দিদার যে এত মজা আমরা জীবনে কোনো দিন আর এর থেকে ভালো আর কিছু চাই না আল্লাহ পাক তখন বলবে যা জান্নাতওয়ালারা তোমাদের উপরে আমি খুশি হইয়া গেলাম আয় আল্লাহ পাকের তরফ থেকে তখন ঘোষণা হবে ও জান্নাতওয়ালারা তোমাদের মাঝে সামনে জান্নাতে যখন তোমরা থাকবা আমি কখনো কখনো তোমাদেরকে আমার দিদার দেখাব জান্নাতওয়ালাদেরকে এবার আল্লাহ পাক বলবে হঠাৎ করে আল্লাহ পাকের কুদরতি একটা বাতাস ছেড়ে দিবে এই বাতাস প্রত্যেক তলাদের গায়ের মধ্যে লাগবে আল্লাহ আকবর দুনিয়ার জীবনে বাবারা কসমেটিক্স বিভিন্ন জিনিস ব্যবহার করে ধুলাবালির থেকে আসলে হাত মুখ ধুইয়া পরিষ্কার করে তুমি এগুলি ব্যবহার করো সৌন্দর্য বেড়ে যায় আদরেতে আবু হুরায়রা বলেন আল্লাহ পাক যখন সেই বাতাসটা ছেড়ে দিবে সেই বাতাসটার প্রত্যেক জান্নাত ওলাদের গায়ে লাগার সাথে আরা এরা আগে যতটুকু সুন্দর ছিল এই বাতাসটা লাগার সাথে সাথে কুটি গুণে সুন্দর হয়ে যাবে এবার আল্লাহ পাক বলবেন সবাই প্রত্যেকে তোমাদের জান্নাতে ঢুকে যাও জান্নাতে যখন তারা ঢুকলেন তাদের স্ত্রীরা হুর যারা ছিল আল্লাহ পাক হুর দিবে আ পচাকান্দার পিছনে বাবা আজ দৌড়াইতেছ যুবক বাবারা কিসের এই সমস্ত বেগানা উল্টা পাল্টা অবৈধ প্রেম ইত্যাদি করে আল্লাহর দাফরমানি করো আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে যেই হুর রাখলো আল্লাহর কোরআন বলতেছে আমার আল্লাহ কোরআনের মধ্যে হুরের বয়ান দিতেছে তোমরা কি দেখলা হুরেরা যদি দুনিয়ার মধ্যে একটু থুতু ফেলে আল্লাহ রসুল বলতেছে হাদিসের মধ্যে বলে সারাটা পৃথিবী তাদের থুতুর গ্রানে মুখরিত হইয়া যাবে সত্তর পল্লা কাপড় পরিধান করার পরে তাদের হাড্ডির ভিতরে মগজটা পর্যন্ত দেখা যাবে আমার আল্লাহ সব তৈয়ার করে রাখছেন এর জন্যই তো জীবনে এত কষ্ট বাবা এই নামাজের জন্য কষ্ট আমার আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট যেহেতু এই দুনিয়া কয়েকদিনের দুনিয়া এখান থেকে এখন আসি কাল নাই চলেই যেতে হবে যেন আখেরাতে যে আল্লাহ তুমি ওয়াদা কোনোদিন বরখেলাপ করো না আমরা যেন তোমার সেই ওয়াদা অনুযায়ী তোমার সেই জান্নাত পাই আল্লাহ আমাদের সবার জন্য নসিব করে দাও যখন জান্নাতের ভিতরে তারা ঢুকবে হুরু গেলমানরা এতক্ষণ যা সুন্দর ছিল যখনই এদের চেহারার দিকে নজর করবে চেহারার দিকে নজর করার পরে যে অবস্থায় তারা জান্নাত থেকে বাইরে আসছিল সেই স্টলের মধ্যে বাজারে এটার থেকে হাজারো গুণে বেশি সুন্দর দেখা যায় জিজ্ঞাস করে কি ব্যাপার তোমরা দিয়ে আগের থেকে বেশি সুন্দর হয়ে গেলাম বলে যে আমরা চা বাজারের স্টলে ঘুরলাম আল্লাহ পাক কুদরতি একটা বাতাস ছেড়ে দিলেন এটা আমাদের শরীরে লাগার সাথে সাথে আমরা আগের থেকে কুটি গুণে বেশি সুন্দর হয়ে গেলাম এই কথাটা হুরদের সামনে মাত্র বলবে তারা তাদের চেহারা দিয়ে তাকাবে আল্লাহ রসুল বলতেছে হাদিস শরীফের মধ্যে হুরেরা যখন এদের দিকে তাকাবে এদের স্বামীদের দিকে তাকাবে তাকাবার সাথে সাথে ওরাও এরকম সুন্দর হয়ে যাবে জান্নাত এই জন্য বলতেছিলাম রে বাবা জান্নাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আবদুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করল মনে আছে না কথাটা আবদুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করল কেয়ামতের সর্বপ্রথম আলামত কি হবে আল্লাহ রসুল বলছেন কেয়ামতের শেষের দিকে বাবারা আজকে তো তোমরা কত বাহাদুরি কত কিছু বলো এখন ইমানদার ইমানদারের দাম কত দেখো ওই সময় এমন একটা অবস্থা হবে সারা পৃথিবীতে ইমানদার প্রায় শেষ হয়ে যাবে তখন একটা আগুন বাহির হবে এই আগুনটা কথা বলবে সারা পৃথিবীর থেকে মানুষগুলাকে সব তাড়াইয়া সব কিছু পশ্চিম দিকে সেই মুলকে সামের দিকে সব মানুষ মানুষগুলাকে হাঁকাইয়া নিয়ে যাবে এটা কেয়ামতের সর্বশেষ আলামত সেদিন কারো ক্ষমতা থাকবে না কারো খবর থাকবে না সবাই ভয়ে আতঙ্কিত হইয়া সব ছুটবে ওই দিকে যেখানে ময়দানে হাসর কায়েম হবে ময়দানে হাসর হবে না সেদিন দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাবটা বলে ইনশাল্লাহ দেওয়া হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন মনে আসেনি দ্বিতীয় প্রশ্নটা কি কি প্রশ্নটা সন্তান কখন বাবার মতো হয় সন্তান কখন মায়ের মতো হয় আল্লাহ রসুল বলতেছেন এটা শুধু বিশ্বাস করার জিনিস দেখার জিনিস না কারণ স্বামী স্ত্রী যখন মেলামেশা হয় তখন তাদের অবস্থায় এরাও তাদের কেউ হালাত বলবে না এবং স্ত্রীদের বীর্যর কালার কেমন হাদিসের মধ্যে আছে পুরুষদের বীর্যর কালার কেমন হবে এটাও হাদিসে আছে কি বাবা আরে কোরআন হাদিসের যে কি মজার কি স্বাদ এগুলি নিয়ে আমরা তো অনেকে বুঝতেছি না বাবারে এই জন্য কোরআন এবং হাদিস নিয়ে ঘন্টার পর ঘন্টা রাত্র পার হয়ে যায় ঈশার পরে কোরআন হাদিস নিয়ে বসলে দেখা যায় রাত্র পার হয়ে যায় তারপরেও কোরআন হাদিস রাইখা উঠতে মনে চায় না এত মজা আল্লাহ রসুল বলতেছেন মহিলাদের বীর্যর কালার পাতলা হইয়া একটু আসফার রং বলে একটু হালদা হালকা হলুদের কালার পুরুষের বীর্যটা হবে সাদা গাঢ় এটার করে আল্লাহ পাকের কোরআন বলতেছেন যখন স্বামী স্ত্রী পরস্পরে যখন তারা মেলামেশা করবে আল্লাহ পাকের মনস্থ যদি এই ছেলেটাকে তার মায়ের আকৃতি বানাইতে যদি চায় তখন এই স্বামীর বীর্যের উপরে মহিলার বীর্যটাকে আল্লাহ আগে উঠাইয়া দেয় যেটা বাবারও ক্ষমতা নাই এটা আল্লাহ পাক বলে আমি কুদরতি কারখানার থেকে ওইভাবে তৈরি করতেছি আমি এই সন্তানটাকে তার মার আকৃতি বানাইতে চাই তখন বাবার বীর্য মায়ের বীর্য যখন দুইটা একসাথে হওয়ার পরে আল্লাহ পাক বলে আমি ফেরেশতাকে নির্দেশ করে দেই এই সন্তানটাকে তার মায়ের মতো বানাবো তখন বাবার বীর্যের উপরে মায়ের বীর্যটা এসে প্রাধান্য হয়ে যায় আর যখন এই সন্তানটাকে তার বাবার আকৃতি বানাইতে চাই আল্লাহ পাক বলে মাও জানে না বাবাও জানে না আমি সব কুদরতি কারখানার থেকে সব করতেছি বাবা দুনিয়ার মধ্যে আসার পরে তোমরা দেখতেছ আর আমি আল্লাহ তার আগেই সব দেখি তখন এই মায়ের বীর্যটাকে আল্লাহ পাক তখন পরে বাহির করে বাবার বীর্য বাহির হওয়ার পরে তখন মায়ের বীর্যের উপরে এটা যে আগে পড়ে যায় ল্যাব দিয়া হয়ে যাওয়ার পরে বলে এই সন্তানটা তখন দুনিয়াতে যখন আসবে তখন সে তার বাবার চেহারা পাবে প্রশ্নকারী আবদুল্লা ইবনে সালাম প্রথম প্রশ্নের জবাব পাইল দ্বিতীয় প্রশ্নের জবাব পাইছে সে মনে মনে খুব খুশি আরে রসুল যে আসলে বাস্তব বোঝা যাইতেছে কারণ সে তো সন্দেহ মনে করতেছে যদি তিনি সত্যিকার নবী না হয় কারণ সত্য নবী না হয়ে তার কাছে হাত দিয়া ইসলাম গ্রহণ করে আগে ভালো ছিলাম খারাপ আছি এটাই ভালো অত আরো খারাপ হয়ে যাব তাই না এই জন্য বুঝি শুনে বাবা পীর ধরবা আল্লাহ আলাদের কাছে যাইবা পীর ধরা তো এটা বড় জিনিস না কিন্তু ধরার থেকে না ধরা ভালো যদি ভালো জায়গার মধ্যে যাই হাত দিতে না পারো যেটুক ছিল এটুকু বরবাদ হয়ে যাবে এই জন্য বুঝি শুনে যেতে হবে বুঝি শুনে যেতে হবে কারণ আবদুল্লা ইবনে সালাম এত বিচক্ষণ মানুষ বলে এতদিন নবী তালাশ করতেছি যদি আল্লাহ না করুক ভুলের কাছে যাইয়া যদি হাত দিয়া বসি তো সারা জীবনে বরবাদই গেল এই জন্য পরীক্ষা করতেছে যাচাই বাছাই করতেছে এই জন্যই আল্লাহ রসুল বলতেছে পীর ধরবা যার আপাদ মস্তকের মধ্যে সাড়ে তিন হাত বডির মধ্যে মেড ইন মদিনার সাইনবোর্ড পাওয়া যায় এরাই পীর হবে যারা তফসিরের জালালাইন পড়তে পারে বোখারি শরীফের হাদিস পয়রা অর্থ বুঝতে পারে এতটুকু যোগ্যতা যারা আছে সারাই পীর হতে পারে নতুবা পীর হতে পারে না আবদুল্লা ইবনে সালাম রাজি আল্লাহ তালানহু প্রশ্নের জবাব পাইয়া তৃতীয় নম্বর প্রশ্ন করলেন মনে আছে কি তৃতীয় নম্বর প্রশ্নটা হল জান্নাত কি আল্লাহ পাক জান্নাতে নেওয়ার পরে সর্বপ্রথম কোন খানাটা খাওয়াবে আল্লাহ আল্লাহ জান্নাতওয়ালার সংখ্যা <clears throat> কুঠি কুঠি না আল্লাহর পায়গাম্বার বলতেছেন দেখো আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতওয়ালাদেরকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া খাওয়াবে হাদিস শরীর মধ্যে হাজরতে সৌবান রাজি আল্লাহ তালানহু হাদিস নকল করেন এত বড় জান্নাতওয়ালা এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মানুষের জন্য তাহলে কলিজাটাও তো কত বড় কলিজা দরকার মাছটা কত বড় হবে তাহলে তার কলিজাটা কত বড় হবে হজরত সাউবান রাজি আল্লাহ বলতেছেন আ জগতের মানুষেরা তোমরা হয়রান হইও না মাসটা কত বড় শুনবা মাসটা বলে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটা একটা গরু তৈরি করেছে এই নিচে মহা সমুদ্র আছে সমুদ্রের মধ্যে এত বড় একটা মাছ বানাইয়ে রাখছে যার পিঠের উপরে গরু বসাইয়া রাখছে ওই মাছটা নাড়াচাড়া দিলে গরুর সিংহের উপরে সারাটা পৃথিবী ওই মাছটা কত বড় মাছ কেয়ামতের ময়দানে ওই মাছের কলিজাটা আল্লাহ পাক সব জান্নাত ওয়ালাদেরকে খাওয়াবে আল্লাহ জান্নাতে যাইতে চাই না বাবা আমরা আল্লাহ আমাদের সকলকে জান্নাতওয়ালার কাজ করার তৌফিক দান করেন বলা